অর্জন করতে আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের উদ্দেশ্য হলো শান্তি আমাদের লক্ষ্য শান্তি আমাদের চাওয়া শান্তি আমাদের রাস্তা শান্তি আমাদের স্বপ্ন শান্তি আমাদের মিশন শান্তি আমাদের ভীষণ শান্তি আমরা শান্তি চাই আর ইনশাআল্লাহ আমরা শান্তি অর্জন করব আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই এই সম্মেলন সফল করার জন্য এবং সকল ভলান্টিয়ারদের ধন্যবাদ জানাই যারা নিরলস পরিশ্রম করেছেন এই সম্মেলনকে সফল করার জন্য যাদের ছাড়া এটা করা সম্ভব হতো না ভাই ও বোনেরা আমি আপনাদের ভালোবাসি আল্লাহর জন্য জাজাক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বাকি বক্তাদের অনুরোধ করব দুইটি বাক্যের মধ্যে তাদের কথা শেষ করতে ভাই শোয়েব সৈয়দ ইন্ডিয়া থেকে যদি তোমরা বিপদে যাও যদি তোমরা প্রত্যাখ্যান করো আলাইহা যদি তোমরা প্রত্যাখ্যান করো এই প্রত্যাখ্যান হবে তোমাদের জন্য ক্ষতিকর ওয়াখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ইন্ডিয়ার ভাই নিসার নদিয়দওয়ালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এই পিস কনফারেন্স শেষ হবে কিন্তু নিশ্চয়ই এই শান্তির বাণী পৌঁছানোর চেষ্টা এবং দায়িত্ব আজকে এখানে শেষ হবে না এটা চলতে থাকবে বক্তারা এবং সাথে সাথে আমার সকল ভাই ও বোনেরা এবং আমরা যারা আজকের অনুষ্ঠান দেখছি এবং সবাই যারা আমরা অংশগ্রহণ করেছি আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞেস করবেন আজ থেকে আমরা কি করছি তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা তার বার্তা বিশ্বের কাছে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আতার খান ইন্ডিয়ার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালার দয়া রহমত এবং করুণা সবার উপর বর্ষিত হোক সর্বপ্রথম আমি আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই যার করুণা ছাড়া এই সম্মেলন আয়োজন করা সম্ভব হতো না তারপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমাদের শক্তি দেন সাহস দেন তার প্রতি সংগ্রাম করার কারণ আমাদেরকে তার প্রতি সংগ্রাম করতে হবে তারই জন্য আর আপনারা জানেন পিস টিভি এখন একশো মিলিয়ন মানুষের কাছে পৌঁছে তাই বিচারের দিনে মুসলিম জাতি যেন আল্লাহ সুবাহর কাছে এই সাক্ষ্য বহন করে বিচারের দিনে আল্লাহ সুবাহর কাছে মানুষের মধ্য থেকে নবীজি আমাদের জন্য সাক্ষ্য দেবেন পুরো মুসলিম জাতির জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডাক্তার জাকির নায়েক এবং শেখ সালাহ আল বুদাইরের আগে আরেকজন নাসিদ আর্টিস্ট আবদুল্লাহ রুলে একটা ছোট্ট নাসিদ বলবেন কনফারেন্সের থিম হিসেবে আসসালামু আলাইকুম brothers and sisters Peace, the solution for humanity. Peace, the solution for humanity. Peace is what we need for you and me. Peace, the solution for humanity. Eternally, oh peace Peace is what we need, oh peace, oh peace. Open your eyes, your heart, your mind. Seek the truth, and you will find the day is clear from night as darkness is from light. A world without war, hatred, or crime. A world where we live side by side. Divided we fall, let's stand and unite. Peace is the solution for all humankind. Peace, the solution for humanity. Peace is what we need for you and me. Peace, the solution for humanity eternally. oh peace সব শেষে ডাক্তার জাকির নায়েক তার সমাপনী মন্তব্য পেশ করবেন এবং তারপর আমন্ত্রণ করছি শেখ সালাহ আল বুদাইরকে দোয়া পড়ার জন্য আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুল্লাহ আলী আসাহেব আজমাইন আম্মাবাদ সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক দশ দিন ব্যাপী আমাদের এই আয়োজন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন পিস মানবতার সমাধানের শেষ পর্বে প্রথমে আল্লাহ সুবাহতালাকে ধন্যবাদ জানাই এটা শুধু কেবলমাত্র তারই কারণে তার সাহায্যে তার দয়ায় এই সম্মেলন সম্ভব হয়েছে হাজামিন ফজলে রাব্বি এটা আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়ার কারণেই হয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো নগণ্য মানুষকে দিয়ে তা সম্ভব করানোর জন্য তারপর আমি ধন্যবাদ দিতে চাই বিশেষজ্ঞদের বক্তাদের ইসলামের পণ্ডিতদের ত্রিশ জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রায় বাহান্নটি দেশ থেকে যারা এসেছেন হাজার হাজার মাইল দূর থেকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তালার এই নগণ্য বান্দার ডাকে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া করে তাদের জন্য প্রতিদান দেন আল্লাহ যাদেরকে ছাড়া এই আন্তর্জাতিক সম্মেলন আমাদের জন্য করা বেশ কঠিন ছিল হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই আমি ইমামদের ধন্যবাদ জানাই এবং কারীদের নাসিদ আর্টিস্ট এবং সম্মানিত অতিথিদের যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই সম্মেলন উপলক্ষে এসেছেন আমি আড়াই হাজারেরও বেশি ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানাচ্ছি যাদের দেড় হাজারেরও বেশি বোম্বের বাইরে থেকে এবং এক হাজারেরও বেশি বোম্বে থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এরা কঠোর পরিশ্রম করেছে এরা পরিশ্রম করেছে অনেকেই প্রায় বারো দিনেরও বেশি তেরো থেকে ২০ ঘন্টা কাজ করেছে কমপক্ষে তারা ১৩ ঘন্টা কাজ করে গেছে অনেকে দৈনিক বিশ ঘন্টা একুশ ঘন্টাও কাজ করেছে আমি তাদের ধন্যবাদ জানাই যাদের ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব ছিল না এই বিশাল জনতাকে ধন্যবাদ জানাই লক্ষ লক্ষ দর্শক হতে পারে আনুমানিক দশ লক্ষ এই দশ দিনে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমি সেই সমস্ত অমুসলিমদের ধন্যবাদ জানাই প্রায় পঁচিশ ভাগেরও বেশি আমাদের হিসেব মতে এখানে এসে শান্তির কথা শুনেছে ইসলামের কথা শুনেছে বিশেষ করে যাদেরকে আল্লাহ হৃদায়ত দিয়েছেন এই শান্তির ধর্ম গ্রহণ করেছে কারিগরি সহযোগীদের আমি ধন্যবাদ জানাই এক হাজারেরও বেশি প্রায় এক মাসেরও বেশি সময় তারা কাজ করেছে এই সম্মেলনকে সফল করতে স্টাফদের ধন্যবাদ জানাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং সহযোগী প্রতিষ্ঠানের সবার নাম এখানে বলা সম্ভব নয় তবে যদি স্টাফদের মধ্যে একজনের নাম বলতে হয় আল্লাহ সোহানতালার পরে যার সহযোগিতা না থাকলে এই সম্মেলন করা কঠিন হতো তিনি হচ্ছেন ইভেন্ট ম্যানেজার মকবুল বারেলকার মার্শাল্লাহ যদিও তিনি ম্যানেজার কাজ করেছেন আবদুল্লার মতো আল্লাহ সুবাহতালার দাসের মতো এবং দ্বিতীয় আরেকজনের নাম বলতে হবে ডিরেক্টর হারমোনি মিডিয়া যিনি সম্পূর্ণ কারিগরি যোগান দিয়েছেন তিনি মিস্টার ইজহার ফরিদি তাদের দুজনকে ধন্যবাদ জানাই এক এক করে সবাইকে ধন্যবাদ জানানোর সময় হাতে নেই আমি আরও ধন্যবাদ জানাই আমার পিতামাতা আমার স্ত্রী ভাই সন্তান যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না শেষ করার আগে আমি একটা বিষয় বলতে চাই ভালো সংবাদ আবার দুঃখী সংবাদ ভালো সংবাদ হচ্ছে ইনশাল্লাহ আমরা চিন্তা করছি একই ধরনের সম্মেলন পিস মানবতার সমাধান ইন্ডিয়ার বাইরে করার পরবর্তী বছরে নতুন ভেনুতে করতে চাই সম্ভব দুটো ভেনু লন্ডন এবং টরেন্টো যে কোনো একটা বা দুটোই যেটা আল্লাহ চান ইনশাল্লাহ প্রতি বছর পৃথিবীর অন্যান্য দেশে আমরা যেতে চাই দুঃখের সংবাদ হচ্ছে যদি বাইরে যায় তাহলে বোম্বেতে এই সম্মেলন করতে পারবো কিনা আর জানি না এই সিদ্ধান্তটা আল্লাহর হাতেই ছেড়ে দিলাম আমি একটা বার্তা জানাতে চাই যে ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জনে একমাত্র সমাধান সমগ্র মানবতার জন্য এবং স্রষ্টার ইবাদত করো তার সৃষ্টির নয় স্রষ্টা ছাড়া শান্তি নাই স্রষ্টাকে জানো শান্তি পাও N O no God N O no peace K N O W know God K N O W know peace ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জাযাকাল্লাহ খায়ের ডাক্তার জাকির আপনার সুন্দর বক্তব্যের জন্য যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত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 اللهم إنا نسألك لإخواننا المسلمين في الهند التوفيق والسداد اللهم احفظهم يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين اللهم واجعلهم هداة مهتدين غير ضالين ولا مضلين إخواني في نهاية هذه الكلمة أشكر قناة السلام والقائمين عليها والداعمين لها والمشاركين فيها واسال الله سبحانه وتعالى ان يجعل ما قدموا صحه في ابدانهم وسعه في ارزاقهم ورفعه في درجاتهم وصلاحا في ذرياتهم ومغفره لخطاياهم وسيئاتهم انه جواد كريم والحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين শায়েখ সালাহ আল বুদাইর ইমাম মসজিদ আন নবাবী এর সহযোগীরা আমাকে জানিয়েছেন যে তিনি ছোট্ট একটা উপহার দিতে চান ডাক্তার জাকিরকে তার এই প্রচেষ্টার জন্য আমি চাই আমাদের দর্শকরা যেন আমাদের দুই ইমাম মসজিদ আল নববী এবং মসজিদ আল আকসা এবং পাশাপাশি সকল বক্তাদের যেন সংবর্ধনা জানাই যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন আকবার আকবার আকবার জাজাকাল্লাহু খাইরান ইনশা আল্লাহ আবার দেখা হবে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানে এবং ইসলামের উপস্থাপনায় ইসলাম সম্পর্কে ভালো ধারণা তৈরি করা এবং পৃথিবীতে শান্তি আনার অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবে চলে আসে এগুলো আসলে সরিয়া সম্মত না ফলপ্রসূ আলোচনা বলেন যুগের সব সভ্য ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুর রাজাক বিন ইউসুফ মুখলিশুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজ্জামান বিন আব্দুসালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার এগুলোই পরিহার করতে